আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমার চাচা আনাস ইবনু নাজর রদিল্লাহ তাল্লাহ্ন বাদরের যুদ্ধের সময় অনুপস্থিত ছিলেন তিনি বললেন হে আল্লাহ রসুল মুশরিকদের সঙ্গে আপনি প্রথম যে যুদ্ধ করেছেন আমি সে সময় অনুপস্থিত ছিলাম আল্লাহ যদি আমাকে মুশরিকদের বিরুদ্ধে কোনো যুদ্ধে শরিক হওয়ার সুযোগ দেন তাহলে অবশ্যই আল্লাহ দেখতে পাবেন যে আমি কি করি অতপর উহুদের যুদ্ধে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়লে আনাস ইবনু নাজর রদিল্লাহ তাল্লাহ্ন বলেছিলেন আল্লাহ এরা অর্থাৎ তার সাহাবিরা যা করেছেন তার সম্বন্ধে আপনার নিকট ওজোর পেশ করছি এবং এরা অর্থাৎ মুশ্রিকরা যা করেছে তা থেকে আমি নিজেকে সম্পর্কহীন বলে ঘোষণা করছি অতপর তিনি এগিয়ে গেলেন এবং সাদ ইবনু মুওয়াজের সঙ্গে তার সাক্ষাৎ হলো তিনি বললেন হে সাদ ইবনু মুওয়াজ আমার কাম্য নাজারের রবের কসম উহুদের দিক থেকে আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি সাদ রাজিয়াল তালাহু বলেন হে আল্লাহ রসুল তিনি যা করেছেন আমি তা করতে পারিনি আনাস রাজিয়াল তালাহু বলেন আমরা তাকে এমত অবস্থায় পেয়েছি যে তার দেহে আশিটিরও অধিক তলোয়ার বর্ষা ও তীরের জখম রয়েছে আমরা তাকে নিহত অবস্থায় পেয়েছি মুশ্রিকরা তার দেহ বিকৃত করে দিয়েছিল তার বোন ব্যতীত কেউ তাকে চিনতে পারেনি এবং বোন তার আঙুলের ডগা দেখে চিনতে পেরেছিল আনাস রাজিয়াল তালাহু বলেন আমাদের ধারণা কুরআনের এই আয়াতটি তার এবং তার মতো মুমিনদের সম্পর্কে নাজিল হয়েছে অর্থাৎ মুমিনদের মধ্য হতে কিছু সংখ্যক আল্লাহর সঙ্গে দেয়া কৃত অঙ্গীকার পূর্ণ করেছে সুরা আল আহজাব আয়াত নম্বর তেইশ